পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أسرات الساعة يتقارب الزمان وتتقارب الأسواق وتكثر الفتن ওয়াকসর আল জাহাল ওয়াকসর আল হার্জ রাহুল বখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচ্য বিষয় কেয়ামতের পূর্ব লক্ষণ কেয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ কেয়ামত অনিবার্য কেয়ামত ঘটবে সুনিশ্চিত আল্লাহ তালা বলেন আলকারিয়া মহা দুর্ঘটনা মালকারিয়া মহা দুর্ঘটনা কি অমাধা কামাল কারিয়া হে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইয়মেয়াকুন্নাসকাল ফারাশিল মফুস মহা দুর্ঘটনা হচ্ছে একদিন মানুষ কীট পতঙ্গের ন্যায় ছুটে বেড়াবে একদিন মানুষ পঙ্গপালের ন্যায় হবে সেই দিন কেয়ামত কেয়ামত ঘটবে অনিবার্য আবু হরাইরা আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জামান যুগ ঘন ঘন হয়ে যাবে বছর পার হতে না হতেই আবার বছর শেষ হবে মাস যেতে না যেতেই আর মাস চলে আসবে মানুষের কাছে মনে হবে এত ঘন বছর যায় কি করে সময় এত দ্রুত পার হয় কি করে সময় দ্রুত পার হওয়া বছরের পর বছর খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ ও তাকার বল আসোয়াক যেখানে সেখানে বাজার গড়ে উঠবে ঘন ঘন বাজার গড়ে ওঠা কেমাতের লক্ষণ আমরা ভাবতেই পারি না পাড়া গ্রামে কত বাজার গ্রামের মধ্যে বাজার যেটা মানুষ কোনোদিন ভাবতেই পারেনি যে পল্লী অঞ্চলে গ্রাম অঞ্চলে এত ঘন ঘন বাজার গড়ে উঠতে পারে সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী ঘন ঘন বাজার গড়ে ওঠা কেয়ামাতের লক্ষণ রাসুল সাল আলী আসাল্লাম বলেন সোরাল কিদ মিথ্যে বেড়ে যাবে মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলবে সমাজের লোক যেদিন বেশি মিথ্যা কথা বলবে দায়িত্বশীল যেদিন বেশি মিথ্যা কথা বলবে সেই দিন বুঝতে হবে এখন কেয়ামাত চলে আসছে এইগুলি কেয়ামাতের লক্ষণ অবশ্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গায় বলেন কেয়ামাতের মাঠে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মিথ্যা বেড়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ ওয়াইলকা সৌহ কৃপণতা মানুষের উপরে চেপে যাওয়া সমাজের মানুষ যখন কৃপণ হয়ে যাবে ফকির মিসকিনকে ভিক্ষে দিতে চাইবে না আমরা এগুলো রাস্তাঘাটে খুব দেখে থাকি একজন মানুষ একজন ভিক্ষুকে পয়সা দিতে সক্ষম পয়সা আছে তবুও ভিক্ষুকে বলে মাফ করো যাও সরে যাও অন্যত্রে যাও অনেক সময় কোনো ভিক্ষুক বাড়িতে পৌঁছিলে বাড়ির মালিকও তাকে চলে যেতে বলে একটু কষ্ট করে ভিক্ষুককে ভিক্ষে দিতে চায় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কৃপণতা ছেয়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ মানুষের কৃপণ হয়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ ও তাকসারুল ফেতান সমাজে ফেতনা মারামারি হইচই দাঙ্গা হাম্মা এগুলো সব বেড়ে যাবে হাঙ্গামা বেড়ে যাবে মানুষের অন্যায় অবিচার বেড়ে যাবে এগুলি হচ্ছে কেয়ামাতের লক্ষণ যেগুলো আমরা যেখানে সেখানে দেখতে পাচ্ছি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন ওয়াকসুরাল হারাজ মারামারি হইচই অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি সমাজে বেড়ে যাবে সমাজের লোক অন্যায় করতেই ভালোবাসবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথাই বললেন অত্র হাদিসে বেশ কয়েকটি কেয়ামতের লক্ষণ আমরা বুঝতে পারি তার একটি লক্ষণ হচ্ছে বাজার বেশি হবে তার একটি লক্ষণ হচ্ছে মানুষ মিথ্যা কথা বেশি বলবে তার একটি লক্ষণ হচ্ছে মানুষের উপরে কৃপণতা ছেয়ে যাবে তার একটি লক্ষণ হচ্ছে হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা অন্যায় অবিচার লুটতরাজ এগুলি সমাজে বেশি হয়ে যাবে বিষয়টি আমরা আবু সায়েদ খুদরি রাজি আল্লাহ তালাহর মুখ থেকে বুঝতে পারি আবু সায়েদ খুদরি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লা তাজহাবুদ্দুনিয়া পৃথিবী ধ্বংস হবে না পৃথিবী নষ্ট হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আসছে মানুষের উপরে এমন একটি দিন হাত্তা ইয়াতি আলা নাস ইয়ামুন যতদিন পর্যন্ত মানুষের উপরে না আসছে এমন একটি দিন যে দিন লায়াদিল কাতিল ফিমা কাতালাওয়ালাল মাকতুল ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মারলাম এই বাক্য বোঝা খুব কঠিন আল্লাহর নবী বলছেন একজন মানুষ একজন মানুষকে হত্যা করলো কিন্তু ও বুঝলো না যে একে আমি কেন মারলাম আসলেই কি একে মারা যাবে এ কি মারার যোগ্য এ কি অন্যায় করেছে আমি একে কেন মারব যেদিন এরকম মানুষের বৈশিষ্ট্য হয়ে যাবে মানুষ না বুঝে একজনকে মারবে বুঝতে হবে এটা কে আমাদের লক্ষণ নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মারলাম একে মারার কারণ কি একে আমি কেন হত্যা করলাম আবু মৌসা আসারি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ওয়াল হারাজ লাইসাবে কাতলিল মুশরিকিন হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা হিন্দুকে মানুষ হত্যা করবে অমুসলিমকে মানুষ হত্যা করবে এই জন্য নয় এটা নয় একতলো বাজ হুকুম বাজান তোমাদের লোকই পরস্পরকে হত্যা করবে পরস্পরকে মারবে এমনকি হাত্তা একতলার রাজুল জারাহু ইবনামেহি ওয়াদা কারাবাতিহি নিজের প্রতিবেশীকে হত্যা করবে নিজের চাচার ছেলেকে হত্যা করবে নিকট আত্মীয় স্বজনকে হত্যা করবে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম অন্য বাক্যে বলছেন যে লা তাকুমুসাত অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না যতদিন পর্যন্ত মানুষ আবাহু আখাহু মানুষ তার পিতাকে তার ভাইকে হত্যা না করছে তার মানে পরিবেশ পরিস্থিতি এত নিচু হয়ে যাবে মানুষের অজ্ঞতা এত বেশি হয়ে যাবে মানুষের জাহেলিয়ত এত বেড়ে যাবে যে মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে মানুষ নির্দ্বিধায় তার ভাইকে হত্যা করবে মানুষ নির্দ্বিধায় তার আত্মীয় স্বজনকে হত্যা করবে মানুষ নির্দ্বিধায় তার প্রতিবেশীকে হত্যা করবে তিল আলী রাসুলিল্লাহ সাল্লাহ আলি ইয়া সেই দিন কি আমাদের কোনো জ্ঞান গরিমা থাকবে আমাদের কি কোনো বুদ্ধি বিবেক থাকবে না আমাদের কি কোনো বিবেচনা করার শক্তি সেদিন থাকবে না রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন শোনো লা সেই দিন কোনো মানুষের বুদ্ধি বিবেক থাকবে না তুনজাউল অকুল মিন আকসারিন নাস ফিজালিকা জামান সেই যুগের অধিকাংশ মানুষ থেকেই বুদ্ধি বিবেককে উঠিয়ে নেওয়া হবে হিতাহিত জ্ঞানকে তুলে নেওয়া হবে নাস মানুষে দায়িত্ব যারা পালন করবে বিবেকবানের স্থানে যারা থাকবে তারা হবে বোকা বুদ্ধিহীন বদ অজ্ঞ মূর্খ মানুষ ইতর শ্রেণীর মানুষ সে দায়িত্ব পালন করবে সম্মানিত উপস্থিতি আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারছি যে মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে এটা কে আমাদের লক্ষণ প্রতিবেশীকে হত্যা করবে এটা কে আমাদের লক্ষণ পিতাকে হত্যা করবে এটা কে আমাদের লক্ষণ আল্লাহ বিষয়টা আমাকে বুঝে মেনে চলার তৌফিক দান করা আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখন বিরতিতে যাচ্ছি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 নবী বলছেন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আত্মসাতকারীকে আমানতদার বলা হবে আমানতদার ব্যক্তিকে আত্মসাতকারী বলা হবে আমরা অবশ্য এই বিষয়ে সমাজে খুব দেখতে পাই বুঝতে পারি যখন দেখতে পাই ভোটের সময় মানুষ একবারে মিছিল করে চিৎকার করে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ সে কি জানে চার চরিত্র ফুলের মতো পবিত্র কি না মানুষ বর্তমানে সমাজে যারা দায়িত্ব পালন করছে এই যুবক কি জানে এই মানুষ কি জানে এইভাবে যে মিটিং মিছিলে বলছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সে কি জানে সে কত অন্যায় করে সে কত অন্যায়ের অধিকারী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ জেনে শুনে যদি একটা পয়সা আত্মসাত করে একটা জুতার ফিতে যদি আত্মসাত করে তাহলে তার জন্য জাহান নাম তার বাঁচার কোনো পথ নাই এ কথা কি মানুষ জানে কি করে মানুষ এ কথা সমাজে বলে এটাও মানুষের একটা অজ্ঞতা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে ওয়ান্তে আইবেজ সেদিন সমাজের কথক হবে রোআইবেজ সমাজের দায়িত্ব পালন করবে রোআইবেজ সমাজ নেতা হবে রোআইবেজ কালু সাহাবিগণ বললেন আল্লাহ রসুল আইবেজ রো আইবেজ কি এটা যে বুঝতে পারলাম না আপনি আমাদেরকে রো আইবেজ বলে কি বললেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো এখন রাজুল জনসাধারণের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ জনসাধারণের দায়িত্ব পালনকারী ব্যক্তি হবে নিম্ন শ্রেণীর মানুষ রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই কথাটা আসলে অন্য বাক্যে এইভাবে বুঝতে হয় তিনি বলছেন যে কেয়ামত অতদিন পর্যন্ত সংঘটিত হবে না কেয়ামত অতদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত লায়া লায়াকুন আস আদুন্নাসে লোকা আপনি লোকা জনগণের কাছে অধমের সন্তান অধম অতি প্রিয় না হচ্ছে জনগণের কাছে একেবারেই নিম্ন শ্রেণীর তিন নম্বর শ্রেণীর মানুষ অতীব প্রিয় না হচ্ছে আসলে যারা বিলের ধারে ছাগল চড়াত গরু চড়াত তারা একদিন সমাজের নেতৃত্ব দিবে এটাই হচ্ছে অধমের সন্তান অধম আর এই শ্রেণীর মানুষদেরকেই সত্যবাদী বলা হবে অথচ সে সত্যবাদী নয় আর এই শ্রেণীর মানুষগুলিকে বলা হবে আমানতদার অথচ সে আমানতদার নয় আর এই সমাজে যারা সাধারণ মানুষ আমানতদার থাকবে তাদেরকেই বলা হবে আত্মসাতকারী আর এই সমাজে যারা দু একজন ভালো মানুষ থাকবে তাদেরকেই সমাজের অনেকে বলবে মিথ্যাবাদী এটা হচ্ছে কেয়ামতের লক্ষণ এটা আমাদেরকে জানা জরুরি এবং এতে আমাদের শিক্ষণীয় নেওয়া একেবারে আবশ্যক এ হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা কেয়ামতের লক্ষণ আত্মসাতকারীকে আমানতদার বলা কেয়ামতের লক্ষণ তিন নম্বর ইতশ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে এটা হচ্ছে কেয়ামতের লক্ষণ আবু হরাই বলেন হঠাৎ একদিন পল্লীর একজন মানুষ রাসুলের নিকটে আসলো তখন তিনি জনগণের সামনে কথা বলছিলেন পল্লীর মানুষটি এসে বলল মাতা সাপ আল্লাহর নবী কেয়ামত কবে হবে আল্লাহ রসুল ওই সময় তার সাথে কথা বললেন না কারণ তিনি জনগণের সাথে কথা বলছিলেন অবশ্য মধ্যখানে আমরা একটা কথা জানতে পারি বুঝতে পারি যে যদি কেউ কারোর সাথে কথা বলে তাহলে সেখানে গিয়ে কথা বলা ঠিক নয় আল্লাহ রসুল জিজ্ঞাসাকারীকে আগন্তককে কিছু বললেন না কিন্তু তিনি তার সাথে কথা বললেন না যখন সামনের উপস্থিত জনগণের সাথে কথা শেষ হয়ে গেল তখন তিনি বললেন জিজ্ঞাসাকারী কোথায় জিজ্ঞাসাকারী বলল আল্লাহ রসুল আমি উপস্থিত আল্লাহ রসুল বললেন শোনো এজা জহিয়াতিল আমানাত ফান্তাজেরি সাপ যখন আমানত ধ্বংস করা হবে যখন দশের পয়সাকে নষ্ট করা হবে তখন মনে করিও এখন কেয়ামাত হবে পল্লীর মানুষ রাসুলের এই বাক্যটি বুঝতে পারল না পল্লীর মানুষ রাসুলের এই বাক্যটিতে কোনো সারমর উপলব্ধি করতে পারল না তখন জিজ্ঞাসা করল আল্লাহ রসুল কেই ফয়েজা তোহা দশের সম্পদ কিভাবে নষ্ট হয় দশের পয়সা কিভাবে ধ্বংস হয় তখন আল্লাহ রসুল বলছেন শোনো এই যা উচ্ছেদ আমরেলা গাইরে আহালেহি ফান্তাজেরি সাপ যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে যখন দায়িত্ব অপাত্রে তুলে দেওয়া হবে সমাজের চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যারা দায়িত্ব পরিচালনার যোগ্যতা রাখে না যারা দায়িত্ব বুঝে না এরকম মানুষের হাতে যখন দায়িত্ব তুলে দেওয়া হবে তখনই এই দশের পয়সা নষ্ট হবে তখনই এই দশের পয়সা ধ্বংস হবে যখন একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে তখনই এই কেয়ামতের লক্ষণ মনে করতে হবে তখনই মনে করতে হবে যে এদের হাতে এই দশের পয়সা ধ্বংস হবে আর এই হাদিসগুলির বাস্তব আমরা সবাই খুব ভালোভাবে বুঝি সাধারণ মানুষও বুঝতে পারছে বিষয়টি কেমন সম্মানিত দর্শক মণ্ডলী বলছিলাম আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বললেন কেইভাবে কুমবে জামানিন তোমাদের এবং সময়ের পরিস্থিতি কি হবে ইউশেক আয়োগার বালুন নাস গার বালাতান অচিরেই মানুষের প্রতি অন্যায় করা হবে অচিরেই মানুষের প্রতি অবিচার করা হবে সেই দিন তোমাদের কি হবে সমাজের কি হবে আর পরিস্থিতি কেমন হবে মারে জাতিল ওহুদওয়ালা আমানাত মানুষের ওয়াদা অঙ্গীকার নষ্ট হয়ে যাবে মানুষের আমানত নষ্ট হয়ে যাবে আর জনগণের মধ্যে থাকবে ওই সব মানুষ যারা একেবারেই আগাছা ইতর শ্রেণীর মানুষ তারাই সমাজের দায়িত্ব পালন করবে তারাই সমাজে থাকবে তখন তোমাদের কি হবে জনগণের কি হবে পরিস্থিতির কি হবে সাহাবি বলেন আল্লাহ রসুল হামা তামরণী পরিস্থিতি যদি এমন হয় তাহলে আমরা কি করব। অবশ্য আল্লাহ রসুল পরিস্থিতিকে এইভাবে বুঝিয়েছেন ও হাঁকা যাওয়া সব বাঁকা বায়না বেহি তিনি তার ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকিয়ে দিলেন দিয়ে বললেন দেখো ডান হাতের বা আঙ্গুল যেভাবে বাম হাতের ভিতরে ঢুকিয়ে দিলাম ভাবে হয়ে যাবে পরিস্থিতি সমস্যা এত জটিল হবে অন্যায় অবিচার এত বেড়ে যাবে সমাজের দায়িত্বশীলরা এত নিম্নে চলে যাবে তখন তোমাদের কি হবে পরিস্থিতি কেমন হবে তো সাহাবি বললেন আল্লাহ রসুল বলেন আমরা কি করব ওই সময়তে কি করতে পারি তখন আল্লাহ রসুল কয়েকটি দিক নির্দেশনা দিলেন এগুলো আমাদের জন্য জরুরি তিনি এক নম্বরে বললেন ওই সময়তে তুমি বাড়িতে থাকবা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না পরিস্থিতি যদি খুবই জটিল হয় সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরা যদি এইরূপ হয় তখন আমার আপনার করণীয় হচ্ছে বাড়িতে থাকা বাড়ি থেকে বের হলে বিপদ আছে ও আলজেম আলাইকা লেসানা কাও জীব কন্ট্রোলে রাখবে জীব ব্যবহার করো না ওই সময়ে মুখ ব্যবহার করো না কথা বলো না বললেই বিপদ হবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন খুজমা তারেফো দামা তুনকেরও ওই সময়তে যেটা তুমি তোমার বিবেক অনুযায়ী ভালো মনে করছো সেটা গ্রহণ করবে তারপর রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন আলাইকা বে খাস সাথে নাফসেকা শুধুমাত্র তুমি নিজেকে চিনো আর কাউকে চিনো না তুমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করো আর কাউকে নাই জনসমাজের কাছে যেও না জনসমাজে গিয়ে তাদের সাথে একাকার হয়ে চলার চেষ্টা করো না ওরা যেমন ধ্বংসের পথে চলে গেছে তুমিও চলে যাবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লামের অত্র হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় যেটা সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি পরিস্থিতি খুবই জটিল হবে জনগণের নেতারা হবে খুব অত্যাচারী আলেম ওলমা শুধু নয় যে কোনো ভালো মানুষের উপরে অত্যাচার করতে তারা একটুকু দ্বিধা করবে না তাই তো তিনি বলছেন ইউকর বালু নাসো গারবালাতান মানুষের প্রতি অত্যাচার করা হবে মানুষের প্রতি অন্যায় করা হবে মানুষের প্রতি অবিচার করা হবে সমাজে থাকবে ইতর শ্রেণীর মানুষ যেমন ভাবে ভালো ফল খেয়ে নিলে একেবারেই সাধারণ ফলগুলি থাকে কীটগুলি থাকে যেমন ঝুড়ির নিচে একেবারে যেগুলো কীট খেজুর সেগুলি থাকে যেমন আলুর যেগুলো একেবারে কীট সেগুলি থাকে আল্লাহ রসুল বলছেন ভালো মানুষগুলি বিদায় নিবে কিট শ্রেণীর মানুষগুলি সমাজে থাকবে তখন তোমাদের বাঁচার পদ্ধতি কয়েকটা এক নম্বর পদ্ধতি সম্মানিত দর্শক মন্ডলী কথাগুলি খুব ভালো করে গ্রহণ করবেন এক নম্বর নিজেকে বাঁচিয়ে রাখুন বাঁচার পথ নিজেকে বাড়িতে রাখুন দুই মুখ কন্ট্রোলে রাখুন তিন ভালো যেটা সেটা গ্রহণ করুন চার যেটা মন্দ সেটা ত্যাগ করুন পাঁচ নিজেকে চিনুন শুধু নিজের বিষয়টি ভাবুন ছয় জনসমাজে একাকার হয়ে তাদের সাথে মিলে চলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন নইলে সমাজে টিকতে পারবেন না ইহকালে যাবে পরকালে যাবে পরিস্থিতি এই উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসেছিলাম হঠাৎ একজন আগন্তক আসলো আমরা তাকে চিনি না মনে করছি এলাকার হলে চিনতে পারতাম আর দূরের হলে মুসাফির বলে মনে হতো কিন্তু এখন তো এই পরিস্থিতি দেখছি সম্মানিত দর্শক মণ্ডলী উমর রাজি আল্লাহ তালানহত্র হাদিসে যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে একেবারেই নিচু শ্রেণীর মানুষেরা বিল্ডিং বানাবে নগ্ন মানুষ যারা পরনে জুতা থাকতো না